খুনের নদী বড় করে আমারি ভাইয়ের গুণে অশ্রুর দান ভেসে চলে আমারি বনে কন্দরে খুনের নদী বড় চলে আমারি ভাইয়ের খুনে অশ্রুর বান ভেসে চলে আমারি বনে কন্দরে আকাশ বাতাস ভারী দেখো নিষ্পাপ শিশুরই কান্নাতে আকাশ বাতাস ভারী দেখো নিষ্পাপ শিশুরই কান্নাতে উঠে চল ভাই চল চল যাই উঠ চল ভাই চল চল যাই চলো এ বারুদের বাঁচাতে খুনের নদী চলে আমারি ভাইয়ের খুনে অশ্রুর বাপ দেশে চলে আমারি বনের ক্রন্দনে ওই দেখো মানুষগুলো বঞ্চিত ধরাতে নেই নীতি অধিকার ন্যায্য ইনসাফ ওই দেখো মানুষগুলো বঞ্চিত ধরাতে নেই নীতি অধিকার ন্যায্য ইনসাফ হতে ফিরিয়ে দাও সেই অধিকার ফিরিয়ে দাও তো সেই অধিকার ওদেরই মুখে হাসি ফুটাতে খুনের নদী বয়ে চলে আমারি ভাইয়ের খুনে অশ্রুর বান চলে আমারি মনে বন্ধরে বেদনা ভরা ওদের তপ্ত আসুতে ডুবে মরে মানবতা আজ অথই পানিতে বেদনা ভরা ওদের তপ্ত আসুতে ডুবে মরে মানবতা আজ অথই পানিতে তোল পাল দু হাতে জিহাদের তরিতে তোল পাল দু হাতে জিহাদের তরিতে চল ছুটে অবিরাম গতিতে খুবই নদী চলে আমার ভয়ে চলে আমারি বন্ধনে তুমি কি নগরে সুরি হামজা খালিদের দহে না কভু তোমায় বিপ্লবী খুনে তাদের তুমি কি নগরে সুরি হামজা খালিদের দহে না কভু তোমায় বিপ্লবী খুনে তাদের হও যদি তাদের সুরি রক্ত নদী দাও পারি যদি তাদের শরীর রক্ত নদী দাও পারি আন তবে মুক্তি এ ধরাতে খুনের নদী বয়ে চলে আমারি ভাই খুনে অশ্রুর বান চলে আমারি মনের বন্ধনে আকাশ বাতাস ভারি দেখো নিষ্পাপ শিশুর ওই কান্নাতে আকাশ বাতাস হারি দেখো নিষ্পাপ শিশুরাই কান্নাতে উঠে চলো ভাই চলো চলো যাই উঠে চলো ভাই চলো চলো যাই চলো এবার দের বাঁচাতে খুনের নদী বয়ে চলে আমারি ভাইয়ের খুনে অশ্রুর বান ভেসে চলে আমারি বনের কন্দনে খুনের নদী বয়ে চলে আমারি ভাইয়ের খুনে অশ্রুর ভেসে চলে আমারি বুনের কন্দনে খুনের নদী বয়ে চলে আমারি ভাইয়ের খুনে অশ্রুবান ভেসে চলে আমারি বুনের কন্দনে